অগ্নিপূজক এবং যারা মুশরিক কেয়ামতের দিন আল্লাহ অবশ্যই তাদের মধ্যে ফয়সালা করে দেবেন সবকিছুই আল্লাহর দৃষ্টির সামনে ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء তুমি কি দেখনি যে আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নভমণ্ডলে যা কিছু আছে ভূমণ্ডলে সূর্য চন্দ্র তারকারাজি পর্বতরাজি বৃক্ষলতা জীবজন্তু এবং অনেক মানুষ আবার অনেকের উপর অবধারিত হয়েছে শাস্তি আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে কেউ সম্মান দিতে পারে না আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب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 এতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে সুতরাং সারিবদ্ধভাবে বাধা অবস্থায় তাদের জবেহ করার সময় তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো অতপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে তোমরা আহার করো এবং আহার করাও যে কিছু যাঞ্চা করে না তাকে এবং যে যাঞ্চা করে তাকে এমনিভাবে আমি এগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো লুহুমুহা এগুলোর গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকুয়া এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো এ কারণে যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور আল্লাহ মুমিনদের থেকে শত্রুদেরকে হটিয়ে দেবেন আল্লাহ কোন বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদের সাথে কাফিররা যুদ্ধ করে কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম الذين أخرجوا من ديارهم بغير حق بحق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই অপরাধে যে তারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ আল্লাহ যদি মানব জাতির এক দলকে অপর দল দ্বারা প্রতিহত না করতেন তবে খ্রিস্টানদের নির্জন গির্জা ইবাদতখানা ইহুদিদের উপাসনালয় এবং মসজিদ সমূহ বিধ্বস্ত হয়ে যেত যেগুলোতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয় আল্লাহ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 সমস্ত রসুল ও নবী প্রেরণ করেছি তারা যখনই কিছু কল্পনা করেছে তখনই শয়তান তাদের কল্পনায় কিছু মিশ্রণ করে দিয়েছে অতপর আল্লাহ দূর করে দেন শয়তান যা মিশ্রণ করে এরপর আল্লাহ তার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ জ্ঞানময় প্রজ্ঞাময় ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم এ কারণে যে শয়তান যা মিশ্রণ করে তিনি তা পরীক্ষা স্বরূপ করে দেন তাদের জন্য যাদের অন্তরে রোগ আছে এবং যারা পাষাণ হৃদয় গোনাহগাররা দূরবর্তী বিরোধিতায় লিপ্ত আছে অতপর তারা যেন এতে বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর যেন এর প্রতি বিজয়ী হয় আল্লাহ বিশ্বাস স্থাপনকারীদেরকে সরল পথ প্রদর্শন করেন ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم কাফিররা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 নিশ্চয়ই আল্লাহ শক্তিধর পরাক্রমশীল আল্লাহ ফেরেস্তা ও মানুষের মধ্য থেকে রসুল মনোনীত করেন আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور তিনি জানেন যা তাদের সামনে আছে এবং যা পশ্চাতে আছে এবং সবকিছু আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে হে মুমিনগণ তোমরা রুকু করো সিজদা করো তোমাদের পালন কর্তার ইবাদত করো وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله তোমরা আল্লাহর জন্য শ্রম স্বীকার করো যেভাবে শ্রম স্বীকার করা উচিত তিনি তোমাদেরকে পছন্দ করেছেন এবং ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোন সংকীর্ণতা রাখেননি তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও এবং এই কোরআনেও যাতে রসুল তোমাদের জন্য সাক্ষ্যদাতা হয় এবং তোমরা সাক্ষ্যদাতা হও মানব মণ্ডলীর জন্য সুতরাং তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ করো তিনি তোমাদের মালিক অতএব তিনি কত উত্তম মালিক এবং কত উত্তম সাহায্যকারী